আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নিয়ে দুরাকাত সালাত আদায় করলেন তারপর চলে গেলেন